আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা এক কথায় ইসলাম অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা তাহলে আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো যে নিজের ইচ্ছাকে আল্লাহ তালার কাছে সমর্পণ করা এটা কি মানবতার জন্য সমাধান আপনারা যদি অন্য ধর্মগুলো দেখেন অন্য জীবন দর্শন সেখানে গুরুত্ব দেওয়া হয় শুধুমাত্র শরীরের বস্তুগত চাহিদাকে অথবা আত্মিক চাহিদাকে বেশিরভাগ ধর্মই মানুষের আত্মিক চাহিদার উপরে বেশি গুরুত্ব দেয় আর কিছু ইসলাম যেমন ম্যাটেরিয়ালিজম ইত্যাদি অথবা কমিউনিজম এগুলো প্রধানত মানুষের বস্তুগত চাহিদার উপরে গুরুত্ব দেয় ইসলাম আলহামদুলিল্লাহ দুটোকেই গুরুত্ব দেয় ইসলাম মানুষের আত্মিক ও বস্তুগত দুই ধরনের চাহিদার প্রতি গুরুত্ব দেয় ইসলাম দুটো দায়িত্বই পালন করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা সাহায্য মানুষ যদি আল্লাহকে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 কোরআন হল এই পৃথিবীর মধ্যে সবচাইতে পজিটিভ বই কোরআন হল মানবতার একটি ইস্তেহার কোরআন হল দয়া আর জ্ঞানের ফলগু ধারা অবিশ্বাসীদের জন্য সতর্কবাণী বিশ্বাসীদের পথপ্রদর্শক কোরআন সন্দেহবাদীদের জন্য নিশ্চয়তা দুঃখী মানুষের সান্ত্বনার বাণী এবং কোরআন হল নৈরাশ্যবাদীদের জন্য আসার বাণী এই পবিত্র কোরআন এতে মানবতা আর মানুষ জাতির জন্য সমাধান রয়েছে এভাবে যদি আমরা কোনো সমাধান পাই তখন আমরা উৎস জানতে চাই এর সত্যতা সম্পর্কে জানতে চাই যেমন ধরেন আপনার জ্বর হয়েছে তখন কেউ আপনাকে প্রেসক্রিপশন দিলে আপনি জানতে চাইবেন যে প্রেসক্রিপশনটা কে লিখেছে সে কি একজন ডাক্তার সে লোকটার যোগ্যতা কি একইভাবে মানুষজন জানতে চাইবে যে এই পবিত্র কোরআনের কথাগুলো কে লিখেছেন মানুষ জানতে চাইবে কোরআনের এই কথাগুলোর সত্যতা কতখানি তবে এখানে আমার দেয়া সমাধানের কোনো মূল্য নেই এখানে আমি মূল্যহীন যিনি মানবতার জন্য এই সমাধান দিয়েছেন তিনি এই মানুষ জাতির সৃষ্টিকর্তা তিনি সব জীবজন্তু স্রষ্টা এই পৃথিবীর স্রষ্টা তিনি এই বিশ্বজগতের স্রষ্টা মানবতার সমাধান যিনি দিতে পারেন তিনি হলেন এই মানুষ জাতির পালনকর্তা ও রক্ষাকর্তা এছাড়াও তিনি এই বিশ্বজগতের রক্ষাকর্তা আজকের এই আলোচনা শুরু করার আগে আমি প্রথমেই দর্শক শ্রোতাদের বলবো পবিত্র কোরণের সত্যতা এবং এর উৎস সম্পর্কে কোরআনের উৎস সম্পর্কে আমি সংক্ষেপে এটাই প্রমাণ করব যে পবিত্র কোরআন এটা আল্লাহ তাল্লার বাণী এছাড়াও সেই সব লোকজন যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের সামনে আমি এটা প্রমাণ করার চেষ্টা করব যে আল্লাহ অবশ্যই আছেন যখন কোনো নাস্তিক আমার কাছে আসে আর আমাকে বলে যে সে কোনো রকম ঈশ্বরে বিশ্বাস করে না প্রথমেই যেটা করি আমি তাকে অভিনন্দন জানাই আপনারা ভাবতে পারেন আমি কেন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি আমি যে কারণে নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো সে চিন্তা করে বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে উনি খ্রিস্টান কারণ ওনার বাবা খ্রিস্টান উনি হিন্দু কারণ ওনার বাবা হিন্দু উনি মুসলিম কারণ ওনার বাবা একজন মুসলিম এই নাস্তিক সে চিন্তা করেছে অবশ্যই তার একটা ধর্মীয় পরিচয় আছে কিন্তু সেটা মানে না যে ঈশ্বরকে তার বাবা মা উপাসনা করে সে তেমন ঈশ্বরকে মানে না ঈশ্বরের অস্তিত্বকে সে অস্বীকার করে আমি যে কারণে তাকে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো সে অলরেডি ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলে ফেলেছে ইসলামিক ধর্মবিশ্বাসে প্রথম কথার প্রথম অংশটা সে বলে ফেলেছে লা ইলাহা কোনো পার্শ্ব নেই আমাকে যেটা করতে হবে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সেটা আমি করবো ইনশাল্লাহ এখানে আমার কাজের অর্ধেকটা হয়ে গেছে অমুসলিমদের ক্ষেত্রে প্রথমে তাদেরকে এটা বোঝানো লাগবে যে তারা যা ঈশ্বর উপাসনা করে সে সত্যিকার ঈশ্বর নয় এখানে আমার কাজের অর্ধেকটাও হয়ে গেছে সে নাস্তিক মেনে নিয়েছে কোনো উপাস্য নেই তাহলে এখন আমাকে যেটা করতে হবে আমাকে আল্লাহ তালার অস্তিত্ব প্রমাণ করতে হবে তাহলে হয়ে যাবে সেটা আমি করবো ইনশাল বেশিরভাগ নাস্তিক তারা ভাবে যে বিজ্ঞান হলো সবার উপরে বর্তমানে সময়টা বিজ্ঞান আর প্রযুক্তির যুগ তারা ভাবে যে বিজ্ঞানই সবার উপরে আপনি যদি কোনো নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোন একটা যন্ত্র ধরেন একটা মেশিন যেটা পৃথিবীর কোনো মানুষই আগে দেখেনি যেটার কথা কেউ শোনেও নি তারপর সেই মেশিনটা যদি সে নাস্তিকের সামনে আনা হয় এবং তাকে প্রশ্ন করা হয় যে প্রথমে কোন মানুষটা আপনাকে ঠিকভাবে বলতে পারবে এই যন্ত্রটা কিভাবে কাজ করে এই মেশিনটা কিভাবে কাজ করে সেই নাস্তিক তখন বলবে মেশিনটা স্রষ্টা বলতে পারবে কেউ বলবে উৎপাদনকারী কেউ বলবে প্রস্তুতকারী কেউ হয়তো বলবে আবিষ্কারক কেউ বলবে নির্মাতা তারা যাই বলুক উত্তরটা এমনই হবে একটা হয় তারা বলবে স্রষ্টা উৎপাদনকারী প্রস্তুতকারী অথবা বলবে আবিষ্কারক উত্তরটা এরকম একটা হবে এখন উত্তর যেটাই হোক সেটা আপনার মাথার ভেতরে আপনি রেখে দেন তারপর প্রশ্ন করেন যে আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো সে আপনাকে বলবে যে প্রথমে বিশ্বজগৎ ছিল একটা বিন্দু পরবর্তীতে সব উপাদানগুলো আলাদা হয়ে যায় এটাই বিগ ব্যাং এখান থেকে সৃষ্টি হয়েছে গ্যালাক্সি নক্ষত্র সূর্য বিভিন্ন গ্রহ আর সৃষ্টি হয়েছে পৃথিবী এটাকেই বিজ্ঞানীরা বলে বিগ ব্যাং সেই নাস্তিককে প্রশ্ন করেন যে মানুষ কবে প্রথম এই বিগ ব্যাং সম্পর্কে জানতে পেরেছে সে আপনাকে বলবে আমরা জেনেছি কিছুদিন আগে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে আমি তাকে বলবো যে বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার সম্পর্কে এই তথ্যটা পবিত্রকরণে খুব সংক্ষেপে বলা হয়েছে এখন থেকে চোদ্দশো বছর আগে পবিত্রকরণে সুরামিয়ার তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ জিনা কাফারু অবিশ্বাসীরা কি ভেবে দেখে না আল্লাহ আল্লাহ কালা তারাতকার ফাফাতাক নাহমা যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিশেছিল আমি পৃথক করে দিলাম আপনি যে বিগ ব্যাং এর কথা বলছেন সেটা পবিত্র কোরআন এখন থেকে চোদ্দশো বছর আগেই বলেছে এই কথা কোরআনে কে বলতে পারে সে নাস্তিক বলবে হতে পারে আন্দাজে লেগে গেছে তর্ক করবেন না বলে যান আমাদের এই পৃথিবীর আকার কি সে নাস্তিক বলবে যে আগেকার দিনে মানুষ ভাবত যে আমাদের এই পৃথিবী একেবারে সমতল এরপর পনেরোশো সাতান্ন সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে এসে প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুলাকার বিজ্ঞান যেটা জানতে পেরেছে পনেরোশো সাতান্ন সালে সেটা পবিত্র কোরআন চোদ্দশো বছর আগেই বলেছে নাজিয়াতের তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে বল আড্ডা বাদা জালিকা দাহাহা এবং পৃথিবীকে আমি বানিয়েছি ডিমের আকৃতির মতো আরবি শব্দ দাহাহা এর একটা অর্থ হলো বিস্তীর্ণ অথবা বিস্তৃত করা আরেকটা অর্থ যেটা এসেছে আরবি শব্দ দুইয়া থেকে যার অর্থ হলো ডিম আর আমরা জানি যে আমাদের এই পৃথিবী এটা একেবারে বলের মতো গোলাকৃতি না এটার উপরে আর নিচে চাপা এবং দুপাশ প্রসারিত আমাদের পৃথিবী আসলে বর্তুলাকার এই আরবি শব্দ দাহাহা এটা নিয়ে সাধারণ কোনো ডিম বোঝাচ্ছে না এখানে বিশেষভাবে বলা হচ্ছে উট পাখির ডিমের কথা আর আপনারা যদি কোনো উটপাখির ডিম দেখেন এই ডিমটাও আসলে বর্তুলাকার চোদ্দশো বছর আগে এটা কে বলতে পারেন যে আমাদের এই পৃথিবী আসলে বর্তুলাকার সে নাস্তিক বলতে পারে আপনাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন তর্ক করবেন না বলে যান চাঁদের যে আলো এটা কি তার নিজের আলো নাকি প্রতিফলিত আলো সে নাস্তিক তখন বলবে আগেকার দিনে মানুষ ভাবতো চাঁদের যে আলো দেখি সেটা তার নিজস্ব আলো কিছুদিন আগে আমরা জানতে পেরেছি একশো বছর আগে দুশো বছর আগে তিনশো বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের যে আলো আমরা দেখি সেটা তার নিজস্ব আলো না প্রতিফলিত আলো পবিত্র গ্রহণেশ্বরা ফুরকানের একষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি কত মহান যিনি নবমণ্ডলে সৃষ্টি করেছেন রাশিচক্র সেখানে স্থাপন করেছেন সূর্যকে যার আলো তার নিজস্ব এবং চাঁদকে যার রয়েছে প্রতিফলিত আলো ধার করা আলো সূর্যের আরবি শব্দ শামস সূর্যের আলোকে বলা হয় সিরাজ বা ওয়াহাজ অর্থাৎ মশাল বা জ্বলন্ত প্রদীপ পবিত্রকরণের চাঁদের আরবি শব্দটা হলো কামার আর চাঁদের আলোকে বলা হয় মুনির বা নূর যার অর্থ ধার করা আলো বা প্রতিফলিত আলো কোরআনের কোথাও বলা হয়নি যে চাঁদের আলো তার নিজস্ব আলো চোদ্দশো বছর আগে কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন সেই নাস্তিক সে হয়তো অনেকক্ষণ পরে বলতে পারে হয়তো বা আপনাদের নবী তিনি খুবই বুদ্ধিমান ছিলেন তর্ক করবেন না বলে যান আমি যখন স্কুলে ছিলাম আমি ম্যাট্রিক পাস করেছি উনিশশো সালে তখন বিজ্ঞান আর ভূগোলের বইতে পড়েছিলাম যে সূর্য প্রদক্ষিণ করে কিন্তু নিজের অক্ষের চারপাশে ঘোরে না সেই নাস্তিক বলবে কোরআনে কি এই কথা লেখা আছে আমি তখন বলবো না না এই কথাটা আমি পড়েছিলাম স্কুলে পঁচিশ বছরের সময় আগে স্কুলের বইতে এটা পড়েছিলাম আমি কিন্তু পবিত্র কোরআন এখানে বলছে সুরা আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াল্লাজি খালাক আল্লাহ নাহারা আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন ওয়া শামসাল কামার সূর্য এবং চাঁদ কুল্লুল ফিফালা কিয়াজ বাহুন এবং তারা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে এখানে আরবি শব্দ ইয়াজবাহন এর অর্থ কক্ষপথে ঘুরে বেড়ানো অর্থাৎ সূর্য প্রদক্ষিণ করা ছাড়াও নিজ অক্ষের চারপাশেও ঘুরে বেড়ানো আর বিজ্ঞান এখন আমাদের বলে নিজ অক্ষের চারপাশে ঘুরতে সূর্যের আনুমানিক পঁচিশ দিন লাগে পবিত্র কোরআনে চোদ্দশো বছর আগে এই কথাগুলো কে বলতে পারেন হয়েছে যে আমি এই আকাশকে বানিয়েছি মহা সম্প্রসারণশীল বিশ্বজগৎ সম্প্রসারণশীল আরবি শব্দ মুসলিম এর অর্থ সম্প্রসারিত বিশ্বজগৎ ক্রমবর্ধমান বিশ্বজগৎ ইসলাম ধর্মের অনেক সমালোচক হয়তো বলবেন এটা কোনো বিশাল ব্যাপার না যে ইসলাম জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলছে কারণ সে সময় আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল আমিও তাদের সঙ্গে একমত যে আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল তবে তাদের মনে করিয়ে দেই পবিত্র কোরআন নাজিল হওয়ার কয়েকশো বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যায় উন্নত হয়েছিল তাহলে কোরআন থেকেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছিল এর উল্টোটা হয় আমরা তো সকলেই চাই মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সেই মুসলেহুদ্দিন কারণ আল্লাহ পর্যন্ত আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো যার কোনো তুলনা নেই এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই অক্ষরে অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য যা মহান আল্লাহ পাঠিয়েছেন হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য যা সব থেকে পবিত্র বই আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো গ্রন্থ নেই যা জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় আপ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়